اے حبیب خدا تالا اے دنیا کا سردارا شکی تم کو لیے ہم مرنے کی ہوئی تیار اے حبیب خدا تالا اے دنیا کا سردارا شکی تم کو لیے ہم مرنے کی ہوئی تیار اے حبیب خدا تالا اے दुनिया का सरदार आशिकी तुमको लिए हम मरने की हुई तैयार ए লতিফ সিদ্দিকি শোর তোরেই বলে যার কারণে হলো পৃথিবী তুই আমি সেই নবীনা চিনে তার বিরুদ্ধে বলে কি সাহসে টানা করলি যায় দেখালে এই লতিফ সিদ্দিকি শোর তোরেই বলে যার কারণে হলো পৃথিবী তুই আমি সে নবী না চিনে তার বিরুদ্ধে বলে কি সাহস টানা করলি যায় দেখালি হাজারো অত্যাচার মাথা পেতে নেবো হায় তবু আমি একটা কথা উঁচু গলায় বলতে চাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই যদি থাকে কলি যাতা বাহির কইরা দেখতে চাই যদি থাকে কলি যাতা বাহির কইরা দেখতে চাই যদি থাকে কলি যাতা বাহির কইরা দেখতে চাই যদি থাকে কলিজাটা বাহির কইরা দেখতে চাই নো কারো ভয় করি না শেষ এক আল্লাহ ছাড়া নো কারো ধার ধারি না শেষ এক আল্লাহ ছাড়া চল চল চল তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় ভীতি নাই বল বল বল সবে মুখে বল আর কোনো দাবি নাই লতিফের পাশে চাই তার অনুসারী সুখ পথের তো মাদের বলি বিপিয়ে সংসার চল হাতে হাত রাখি মু মনের কালি যে যা হই আজি হয়ে যায় কাকার এই নবীর অনুসারি সু পথের তো মাদের বলি বিপিয়ে সংসার চল হাতে হাত রাখিব মুছে মনের কালি যে যা হইয়াজি হয়ে যায় একাকার হাজারো অত্যাচার মাথা পেতে নেব হয় তবু আমি একটা কথা উঁচু গলায় বলতে চাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই যদি থাকে কলি জাটা বাহির কইরা দেখতে চাই যদি থাকে যাটা বাহির কইরা দেখতে চাই যদি থাকে যাটা বাহির কইরা দেখতে চাই যদি থাকে যাটা বাহির কইরা দেখতে চাই নো কারো ভয় করি না শেষ এক ছাড়া নো কারো ধার ধারি না শেষ এক ছাড়া চল চল চল তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় ভীতি নাই বল বল বল সবে মুখে বল আর কোনো দাবি নাই লতিবের বাসে চাই যে বনের মায়া আছে রেদের সারা আয় ময়দানে তোরা মুসলিম সব বাধা ভেঙে সব স্বপ্ন আশা ছেড়ে ভয় দানে বাজে জিহাদের ধুম্মা জি বনেরি মায়া ছেড়ে দে রে সারা আর ময়দানে তোরা মুসলিম উম্মা সব বাধা ভেঙে সব নো আশা ছেড়ে ভয় দানে বাজে জিহাদের ধুম্মা হাজার অত্যাচার মাথা পেতে নেব হায় তবু আমি একটা কথা উঁচু গলায় বলতে চাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই নবীর বিরুদ্ধে বলিস এই কুল জাতর বুকে নাই যদি থাকে কলি জাটা বাহির কইরা দেখতে চাই যদি থাকে কলি জাটা বাহির কইরা দেখতে চাই যদি থাকে কলিজাটা বাহির কইরা দেখতে চায় যদি থাকে কলিজাটা বাহির কইরা দেখতে চায় ऐ हबीब खुदा ताला ऐ दुनिया का सरदारा शिकी तुमको लिए हम मरने की हो भी तैयार ऐ हबीब खुदा ताला ऐ दुनिया का सरदारा शिकी तुमको लिए हम मरने की हो भी तैयार ऐ हबीब खुदा ताला ऐ दुनिया का सरदारा शिकी तुमको लिए हम मरने की हो भी तैयार স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আয়ুবী রাকিব বিন শিশু শিল্পী মেহদি হাসান উমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O N A al madina dot com সৌজন্যে বিপিএস প্রাইভেট হিফজুল কোরআন মাদ্রাসা Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ